মহান দরবারে লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আমরা গত কয়েক জুমা পর্যন্ত সুরা ইউসুফের তাফসিরের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করছিলাম আজকেও এই সুরারই সাত নাম্বার আয়াত থেকে তাফসির পেশ করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের সাদ করেন لقد كان في يوسف وإخوته آيات للسائلين নিশ্চয় তোমাদের জন্য ইউসুফ এবং তার ভাইদের কাহিনীর মধ্যে তাদের জীবনের মধ্যে রয়েছে আয়াত এবং নিদর্শন লিসা ইলিন যারা প্রশ্নকারী শুরুতেই বলেছিলাম যে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে পরীক্ষা করার জন্য বিভিন্নভাবে তারা প্রশ্ন করত মক্কার লোকেরা নিজেরা না পারলে আহলে কিতাব মদিনায় ছিল ইহুদিরা এদের থেকে ধার করে প্রশ্ন শিখে এসে তারপরে প্রশ্ন করত বিভিন্ন রকম প্রশ্ন করত এর মধ্যে একটা প্রশ্ন ছিল এটাও যে বানি ইসরায়েল কিভাবে সেই ফিলিস্তিনের থেকে মিশরে আগমন করেছিল তার ইতিহাস কি এটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করো এরকম আরো অনেক প্রশ্ন তারা করত কোরআনের বিভিন্ন জায়গায় সেগুলো আছে সুরায় কাহাফ এটাও এরকমই এক প্রশ্নের উত্তরে নাজুল হয়েছিল আসহাবে কাহাফদের ঘটনা কি ছিল আবার কখনো প্রশ্ন করত ইয়েস আলো না কানিল আহিল্লা চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করো এরকম রুহ সম্পর্কে জিজ্ঞেস করো আল্লাহ রাব্বুল আলমিন সব সময় আল্লাহ রাসুল সাল আলিয়া সাল্লামকে উত্তরগুলো শিখিয়ে দিয়েছেন যেমন কোরআনে বলা আছে হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে হেলাল সম্পর্কে নতুন চাঁদ সম্পর্কে এই নতুন চাঁদ কেন ওঠে কিভাবে ওঠে এর ফায়দা কি আল্লাহর নবীকে যখন এরকম প্রশ্ন করা হতো আটকানোর জন্য হোক বা যে কোনো উদ্দেশ্যে হোক আল্লাহ রাব্বুল আলমিন আগের থেকেই নবীকে জানিয়ে দিতেন আপনাকে এই প্রশ্ন করা হচ্ছে আপনি উত্তর এইভাবে দিলেন হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে চাঁদ সম্পর্কে আপনি মানুষকে জানিয়ে দিন চাঁদ হচ্ছে মানুষের জন্য একটা চিরস্থায়ী সময় নির্ধারণী ক্যালেন্ডার মাওয়াকিত একটা ক্যালেন্ডার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানে টানিয়ে দিয়েছেন এটার মাধ্যমে লেতা আলামু আদাদা সিনিল আউল হিসাব বছরের গণনা যাতে তোমরা এর মাধ্যমে করতে পারো একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আবার এক জায়গায় বলা হচ্ছে হে নবী আপনাকে লোকেরা রুহ সম্পর্কে জিজ্ঞেস করবে রুহুটা কি জিনিস কি আজীব অবস্থা এই রুহুটা যতক্ষণ থাকে অতক্ষণ কথা বলি আবার রুহুটা যখন চলে যায় তখন কথা বলার কোনো সুযোগ থাকে না রুহুটা যতক্ষণ পর্যন্ত থাকে অতক্ষণ পর্যন্ত হাঁটা চলা করা যায় রুহুটা যখন চলে যায় তখন লাশ হয়ে যায় এজন্য ইহুদিরা নবীকে প্রশ্ন করার জন্য আটকানোর জন্য শিখিয়ে দিল রুহু সম্পর্কে জিজ্ঞেস করো কারণ এটা নবী ছাড়া উত্তর দিতে পারবে না আল্লাহ রব্বুর আলমিন জানিয়ে দিলেন হে নবী আপনাকে লোকেরা রুহু সম্পর্কে জিজ্ঞাসা করবে উনির রুহ মিন আমরি রব্বি আপনি মানুষদেরকে জানিয়ে দিন রুহুটা হচ্ছে আল্লাহর একটা আদেশ আমার রবের আদেশ আল্লাহর আদেশ যে পর্যন্ত থাকবে তখন কাজ করবে আদেশ যখন শেষ হয়ে যাবে তখন চলে যাবে কাজ করা বন্ধ করে দিবে এই ধরনের প্রশ্ন আল্লাহ রসুলকে করা হতো আল্লাহ তার আগে উত্তর দিতেন এখানে আরো একটা রহস্যপূর্ণ বিষয় আমি আলেমাদের জন্য এবং হতে পারে আপনারাও বুঝবেন এটা এই জাতীয় প্রশ্ন যত জায়গায় আল্লাহ রাবুল আলমিন রাসুলকে জানিয়েছেন সব জায়গায় এভাবে বলেছেন যে আপনাকে প্রশ্ন করা হবে আপনি উত্তরটা দিন যেমন এর সাথে আরো কিছু যোগ করছি হে নবী আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ এবং জুয়া সম্পর্কে মদ খাওয়া যাবে কিনা জুয়া খেলা যাবে কিনা ইয়াস আলু নাকা আনিল খামরি ওয়াল মাইসের মদ এবং জুয়া সম্পর্কে আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে قل فيهما اسم كبير ومنافع للناس এটা প্রথম দিকের আয়াত সেজন্য আবার এখানে উত্তরটাই ভাবে আপনি মানুষকে বলুন ফিহিমা ইসমুন কাবিরুন এর মধ্যে রয়েছে মারাত্মক ধরনের গুণা অন্যায় ও মানাফিও আবার মানুষের জন্য কিছু উপকারও আছে ইসমুহুমা আকবর মিন্না ফিহিমা তবে গুনাহের দিকটা পাপের দিকটা ক্ষতির দিকটা ভারী লাভের তুলনায় এমনি ভাবে আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলুন ভুল আপনি বলুন আবার কোথাও প্রশ্ন করা হচ্ছে হায়েজ অবস্থায় মেয়ে লোকের মাসিক ঋতুস্রাব অবস্থায় তাদের সঙ্গে মেলামেশা করা যাবে কিনা আল্লাহ নবীকে আল্লাহ তারা শিখিয়ে দিচ্ছেন আপনাকে জিজ্ঞেস করা হবে কুলহুয়া আদান আপনি বলে দিন যে না এটা নাপাক হায়েজ অবস্থায় মেয়ে লোকদের থেকে তুমি আলাদা থাকো তাদের সঙ্গে মেলামেশা করো না কুল যত জায়গায় আপনি বলে দিন এইরকম ভাবে কোরআনের একটা বর্ণা ভঙ্গি পাওয়া যায় আপনাকে জিজ্ঞেস করবে আপনি বলুন এই একই ধারায় আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হে নবী যদি লোকেরা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে যদি প্রশ্ন করে বলা দরকার ছিল আপনি বলিনি আগের যে পদ্ধতি বললাম তাতে বলা উচিত ছিল আপনি বলে দিন কিন্তু এইখানে আল্লাহ রাব্বুল আলমিন আপনি বলে দিনে শব্দ ব্যবহার করেন নাই কুল বলেন নাই কারণ বিষয়টা যখন বান্দার আর আমার সাথে হয় তখন আর আপনি মাধ্যম থাকবেন না ভায়া থাকবেন না হে নবী আপনাকে যখন লোকেরা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে করিব আমি তো বান্দার কাছে আছি এইখানে আল্লাহ তারা বলেন না কুল আপনি জানিয়ে দিন যে আমি বান্দার কাছে না কারণ বান্দার এবং আমার যখন বিষয়টা আছে তখন আর কোনো ভয়া মাধ্যম থাকে না আল্লাহ রাব্বুল আলমিন এত স্পষ্ট করে দিলেন এরপরেও আমাদের অনেক লোকেরা বলে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না দুনিয়ার জজদের কাছে কোনো কথা বলতে গেলে যেমন উকিল ধরা লাগে এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করতে হলে আল্লাহকে পাইতে হলে উকিল ধরতে হবে কি উকিল সব বছর হয়েছে সার্টিফিকেট নিয়ে তোমার ওকালাতে সার্টিফিকেট দিল উকিল ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আমিন পরিষ্কার করে দিলেন হে নবী যখন লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে আমার সম্পর্কে আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আমি কোথায় থাকি আমার অবস্থান কি আমি কি জানি আল্লাহ বলছেন ফাইনি করিব আমি বান্দার কাছে আছি বান্দা যখন আমাকে ডাক দেয় যখন ডাক দেয় এটা পরে আল্লাহ বলেন উজিবু আমি ডাকে সারা দেই উজিবু দা আমার ডাকে যে ব্যক্তি আমি তার ডাকে সাড়া দেই ইদা দানি যখন সে ডাকে এটা পড়ে শর্ত তো আগে আসে বলা উচিত ছিল আমাকে যখন ডাক দেয় তখন ডাকে সারা দেই তা না বলে বললেন আমি সারা দেই যখন বান্দা ডাক দেয় শর্ত পরে চলে গেছে কি জন্য আল্লাহ রব্বুর আলমিন বোঝাতে চাচ্ছেন ও বান্দা আমি তোমার ডাকে সাড়া দিতে তোমার মুখ থেকে ডাক বের হতে দেরি লাগবে আমার ডাকে সারা দিতে কোনো দেরি লাগবে না যেন তোমার ডাক দেওয়ার আগেই আমি তোমার ডাকে সারা দেওয়ার জন্য প্রস্তুত থাকি সুতরাং বান্দা যেন আমার কাছে ডাকে আমাকে যেন দোয়া করে আমার কাছে যেন আবেদন আলামিন তুমি কি আমাদের ডাক শুনো তুমি কত কাছে থাকো কত দূরে থাকো আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি আমার এলেম আমার জ্ঞান একদিকে বলা হচ্ছে আল্লাহ তার আরো সে আবার আল্লাহ কাছে তার মানে কি আল্লাহর জ্ঞান আল্লাহর এলেন আল্লাহ সব দেখেন সব শুনেন আলিম উম্বিদাত সুদূর মানুষের মনের মধ্যে কি কল্পনা হয় সেটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলমিন জানেন বান্দা আমি বান্দা তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি কি দয়ালু কি মেহেরবান আল্লাহ রাবুল আলমী সেজন্য কোরআনের সব জায়গায় আপনি একটা আয়াত খুঁজে পেতে পারবেন পারেন না যেখানে বলা আছে যে আমি তো ডাইরেক্ট শুনি না এটা আমি সবসময় বলে থাকি কারণ এই তৌহিদ আল্লাহর এই ইমানের বিষয়গুলো ক্লিয়ার না থাকলে আমি বলি না যেগুলো শূন্য শূন্য পিছে শূন্য তার পিছে শূন্য তার পিছে শূন্য লক্ষ্য করে শূন্য লাগান কোন মূল্য আছে ঠিক তুমি যত এবাদত করো নামাজ রোজা হওয়া টাকা তসবি তাহারিল আর বিকিরাত যার যা কিছু করো যদি তোমার তাও তাওহীদ ক্লিয়ার না থাকে এক ক্লিয়ার না থাকে লা ইলাহা ক্লিয়ার না থাকে তোমার সব বরবাদ হয়ে যাবে তোমার বিশ্বাস বিপদে পড়লে অমুক ব্যক্তি সাহায্য করবে তোমার বিশ্বাস মক্কার কুফররা এটা করতো না মক্কার কুফররা যদি বিপদে পড়ত কোরআন সাক্ষী কোরআন আয়াতে পরিষ্কার বলা আছে ওরা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো কাকে ডাকতো কাফেররা বিপদে পড়লো ডাকতে কাকে আর আমাদের দেশের লোকেরা বিপদে পড়লে মাজারে দৌড়ায় বিপদে পড়লে কোথায় দৌড়ায় কোরআনে পরিষ্কার বলা আছে সুরায় লোকমানের বত্রিশ নামাজে বলা আছে মক্কার কুফফারদের সম্পর্কে বলছেন ওয়াইদা গাশিয়া হুম্মাউজুন যখন এই কুফফারদেরকে মৌজ মানে তুফান যখন সমুদ্র পথে তারা জাহাজে সফর করে হঠাৎ করে ঘূর্ণিঝড়ে সে বাতাস এদেরকে আক্রমণ করলো এখন আর বিপদ থেকে বাঁচাবার কোনো উদ্ধারকারী নেই আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যখন তাদেরকে জুলাল মেঘমালার মতো এক একটা তুফান তাদেরকে আঘাত করে তখন তারা খালেজ ভাবে একনিষ্ঠ ভাবে আল্লাহ রব্বুল আলমীকে ডাকতে থাকে ওরা বিপদে বলে ডাকতে থাকে আমি ছোট সময় লালবাগ মাদ্রাসায় যখন ভর্তি হলাম বরগুনার থেকে এখন তো বিশাল বিশাল লঞ্চ বরিশাল থেকে লঞ্চ মানে এখন তো হোটেল একেবারে আরামদায়ক এসি আছে আপনার টেলিভিশন বিসিআর সবই আছে ওই সময় ছিল কাঠের লঞ্চ বরগুনা থেকে ছাড়তো পান্তাভাত নিয়ে ওঠা লাগতো গ্রামের লোকেরা একটা পাতিলে করে ভাত পাকাইয়া তারপর আলু ভর্তা ইলিশ ভাত ভাজি করে নিয়ে উঠতো দুই দিন থাকতে হবে একবার ঘটনা ঘটলো মেঘনার মোহনায় যখন লঞ্চ আসলো কাঠের লঞ্চ দোতলা লঞ্চ কাপড় যেরকম কাটছে ধুপিরা এরকম লঞ্চ উঠানামা করতে শুরু করলো আমাকে দেখলো তালবেলির মানুষ বাচ্চা হচ্ছে হুজুর আদান দাও সব আল্লাহ মিলে করা শুরু করলো সব আল্লাহ আল্লাহ করে লাইলাইল্লাহ পড়ে কয়েকটা ছেলে হিন্দু ওরা ওদের ধর্ম যে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম করা শুরু করলো মুসলমান খেপলো ওদের ঘরে এমনি বিপদে পড়ছি আমরা রাম রাম করে কত বলতো হিন্দুরা কি করবো কম কারণ জানে যে এখন উল্টে বলে বাড়ি কিনবে কি করবো আল্লাহ আল্লাহ হিন্দুরা শুরু করো আল্লাহ আল্লাহ তখন আর আমি আয়াত পড়ি নাই এখন বুঝি সে এটার কারণটা কি ছিল মানুষের ফেতরাতের মধ্যে আল্লাহর একটা সবক দেওয়া আছে আল্লাহ তারা তাই বলছেন ইদা বাসিয়া হুম্মাও জুনকা জুলাল যদি ওদেরকে মেঘমালার মতো তুফান আক্রমণ করে এখন বরিশাল লোকদের বুঝে আসে বরিশালের দিকে গেলে আমি আয়াত সবসময় তাফসির করি وإذا غشيهم موج كالظلال دعوا الله مخلصين له الدين তারা আল্লাহকে ডাকে একেবারে মুখলিসিনা সব থেকে খালেজ করে খাজা বাবা গাজা বাবা পীর বাবা যত বাবা আছে সবগুলোকে উৎখাত করে একমাত্র আল্লাহকে ডাকে সমুদ্র জাহাজে পানি জাহাজে নৌকা যখন তোমরা আরোহণ করো অজারাইনা বিহীন বেরিহীন তৈবাতিন আর নৌকাগুলো যখন সুন্দর শীতল বাতাস ছেদ করে যখন চলতে থাকে বিরিহীন তৈবাতিন আরামদায়ক সুন্দর সুন্দর বাতাসে স্নিগ্ধ বাতাসে যখন চলতে থাকে অফারি হোক বিহা এবং সবাই খুব আনন্দে মৌজ মারতে থাকে টাইটানিক চললো ক্যাপ্টেন বলল তোমরা আনন্দ করো ফুক্তি করো একটা সোলা ডুবতে পারে কিন্তু টাইটানিক ডুবতে জানে না তোমরা ফুর্তি করতে থাকো এরপরে হলো কি যা ইহনা সিফুন হঠাৎ করে এক প্রচন্ড বাতাস এসে আঘাত করলো আর চতুর্দিক থেকে মৌজ এবং তুফান এসে ওদেরকে আঘাত করতে লাগলো অবশ্য টাইটানিককে আঘাত করে বাতাস আঘাত করে নাই নিচের থেকে পাথর ছিল বা পাহাড় ছিল আঘাত করেছে ফেটে গেল এরপরে কি হলো বিহীন এখন তারা নিশ্চিত হলো যে এখন তারা পড়ে যাবে ডুবে যাবে চতুর্দিকে খবর জানিয়ে দেওয়া হলো টাইটানিক জলমগ্ন হচ্ছে বিপদে পড়ে গেছে ফেটে গেছে পানি ঢোকা শুরু হয়ে গেছে অজন্য আন্নাহম ওহিতবিহীন দাবুল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহ বলেন তখন একেবারে খালেজ করে সব গায়রুল্লাহকে বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ডাকতে শুরু করে আর আল্লাহর কাছে বলে লাইন আংকাইতানা মিনহাদিহি আল্লাহ তুমি যদি এইবারে আমাদেরকে নজর দাও মুক্তি দাও লাইন আংকাইতানা যদি আমাদেরকে এইবারে তুমি কোন রকম বাঁচাও লানাকুনান্না শাকিরিন আমরা একেবারে তোমার শুকুর গুজার বান্দা হয়ে যাব ফালাম্মা নাজ্জাহুম ইজ আদাহুম ফালাম্মা নাজ্জাহুম আল্লাহ তারা বলে ফালাম্মা আঞ্জা আঞ্জাহুম যখন তাদেরকে আল্লাহ তারা নাজাদ দিলেন ইদাহুম ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি এরপরে তারা সব ভুলে গিয়ে আবার অন্যায় পথে চলতে শুরু করে দেয় ড্রাইভারটা ভালো ছিল চালক খুব ভালো ছিল এই সব ভুলে আল্লাহকে ভুলে গিয়ে এই ধরনের কুফুরি কথা বলতে শুরু করে এটা সুরা ইউনুসের বাইশ নম্বর আয়াত দশ নম্বর সুরার বাইশ নম্বর আয়াত আমি এগুলো বলছি কি জন্য যে আল্লাহ তারা দেখাচ্ছেন যে ওরা বিপদে পড়লে আল্লাহকে ডাকত কিন্তু এরপরে আমাদের সমাজের লোকদেরকে আমরা দেখি বিপদে পড়লেও তারা আল্লাহকে ডাকে না বিপদে পড়লে ডাকে কাকে বিপদে পড়লে মাজারে দৌড় দেয় তাহলে বোঝা গেল মক্কার কুফাররা যে বিপদে পড়লে আল্লাহকে ডাকতো আর আমাদের সমাজের মুসলমানরা বিপদে পড়লে খাজা বাবাকে ডাকে বাবারকে ডাকে কারা ভালো বলছিলাম আল্লাহর নবীকে এরকম জিজ্ঞেস করা হতো ওরকমই একটা প্রশ্ন ছিল সেই প্রসঙ্গে আমি কিছু জিজ্ঞেস করে আলোচনা করলাম যে নবীকে যখন জিজ্ঞেস করা হতো আল্লাহ রাব্বুল আলম উত্তর দিয়ে দিতেন ওখান থেকে একটা আরো নোকটা আলোচনা করলাম যে শুধু এক জায়গায় আছে যত জায়গা আছে আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি বলে দিন কিন্তু এক জায়গায় বলা হলো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আমার সম্পর্কে আল্লাহ এইখানে আর আপনি বলেন শব্দ উল্লেখ করেন নাই আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন ফাইনি করিব আমি বান্দার কাছে আছি কত কাছে আছি জানো কি ونحن أقرب إليه من حبل الوريد وبندا তোমার গর্দানের শাহরগের চেয়েও কাছে আছি তুমি ডাক দাও তোমার ডাক দিতে দেরি হবে আমার চাও সারা দিতে আমার কবুল করতে কোনো দেরি হবে না ও তাই ইদা দানি বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তখন তার সঙ্গে সঙ্গে ডাকে সারা দেই আমি সারা দেই যখন বান্দা ডাক দেয় আমি সারা দেই আগে ডাক দেয় হচ্ছে পরে যেন আমি বান্দার ডাক দেওয়ার আগে উত্তর দিচ্ছি আল্লাহর নবীকে ওই জিজ্ঞেস করা হলো ইউসুফ ইউসুফ আলাই ইসলাম সহ আরো বনে ইসরায়েল যে মিশরে আগমন করেছিল কেমন এসেছিল আল্লাহ তালা সেই প্রশ্নের প্রেক্ষিতে এই সুরা নাজির করে দিয়েছিলেন ইজ কালু لقد كان في يوسف وإخوته آيات للسائلين নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের এই কাহিনীর মধ্যে আয়াত রয়েছে নিদর্শন রয়েছে যারা প্রশ্ন করেছিল তাদের জন্য এবং আমাদের জন্য আদা নিদর্শন রয়েছে আল্লাহর কুদরতকে জানা যাবে এখান থেকে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূল কাহিনী শুরু করলেন যখন ইউসুফের ভাইয়েরা আগেই বলেছিলাম যে ইউসুফ আলাহামের বাবা ইয়াকুবের চারটা স্ত্রী ছিল অন্যান্য স্ত্রী থেকে ছিল দশ সন্তান এরা ছিল বড় ইউসুফ আর তার ভাই বিনিয়ামিন ছিল ছোট আবার বিনিয়ামিনের জন্মের সময় তার মা মরে যায় এই ছোট ভাইদের প্রতি ইয়াকুব আলাইসালামের মায়া দয়া ছিল বেশি এটা বড় ভাইদের কাছে ঈর্ষার কারণ হল এজন্য আরবের রাজনীতির অবস্থা বুঝতে হবে তখনকার অবস্থাটা এখনো তো যেমন কি থাকে যার দলে লোক বেশি শক্তি বেশি তারাই কি করে ক্ষমতা দেখায় ওই যুগেও এরকম এখন তো মানুষ দাবি করে সভ্যতার এত উন্নত শিখরে পৌঁছেছে তারপরও দেখা যায় কুপাকুপি মারামারি করে আর ওই যুগে এরকম ছিল না দল ভিত্তিক কার সন্তান বেশি কার বংশ বড় এদের ক্ষমতা ছিল বেশি ইউসুফের ভাইয়েরা পরামর্শ করলো আমরা আব্বার দশটা ছেলে সব দলবদ্ধ যুবক যদি বিপদ আপদে পড়ে তাহলে আমাদেরকে সাহায্যে এগিয়ে আসতে হবে কাজে নিয়ম হলো আমাদেরকে যেন তিনি ভালোবাসেন তা বাদ দিয়ে ওই দুইটা বাচ্চাদেরকে কেন বেশি ভালোবাসে ওরা কোনো উপকার তো করতে পারবে না বরং ওরা বিপদে পড়লে আমাদের এগিয়ে আসতে হবে আব্বা ওদেরকে কেন গুরুত্ব দিচ্ছেন বেশি إذ قالوا ليوسف أخوه أحب إلى أبينا যখন তারা এই নিজেরা পরামর্শ করলো আমাদের ইউসুফ এবং ইউসুফের ভাই তারা আমাদের আব্বার কাছে বেশি প্রিয় আমাদের চেয়ে ওসবাতুন অথচ আমরা একটা সংঘবদ্ধ দল দশ জনের একটা দল এই দশ জনের একটা দল থাকা সত্ত্বেও আমাদেরকে আব্বা গুরুত্ব না দিয়ে আমাদেরকে বেশি গুরুত্ব না দিয়ে ওই দুজনকে গুরুত্ব বেশি দেয় নিশ্চয় আমাদের বাপ আমাদের আব্বা যান বড় স্পষ্ট গুমরাহির মধ্যে আছে পদচ্যুতির মধ্যে আছে ভ্রষ্টতার মধ্যে আছে কাজে কি করা যায় পরামর্শ হচ্ছে আমি এটাও বলেছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এটা জানানোর মধ্যে আরো অনেকগুলো কারণ ছিল একটা কারণ এটাও ছিল ইউসুফ আলাইসালামকে যেভাবে হত্যার জন্য চক্রান্ত করা হয়েছে যেভাবে পরামর্শ হচ্ছে ঠিক এরকম ভাবে আল্লাহর নবীকে হত্যার জন্য পরামর্শে বসেছিল মক্কার দারুণ নদোয়া নামক জায়গায় পরামর্শে বসলো পরামর্শ আসলো اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم কেউ পরামর্শ দিল ইউসুফকে একেবারে শেষ করে দাও হত্যা করো আবিতরাহু আরদান অথবা তাকে কোনো খালি ময়দানে ফেলে রাখো তাহলে ইয়াকুলুলাকুম ওয়াজহু আবিকুম তোমাদের আব্বার চেহারা নজর একমাত্র তোমাদের দিকেই আসবে আব্বার চোখের থেকে ওদেরকে সরিয়ে দাও হত্যা করে ফেলো নবীর সন্তান তো আল্লাহর ভয় আছে এই যে অন্যায় করব তাহলে পরবর্তীতে শাস্তি আসবে না অসুবিধা নেই শয়তান শিখিয়ে দিল তোমরা এরপরে তবা করে একেবারে দিনদার মোত্তাকি পরহেজগার নেককার হইয়া যাইবা বোঝা গেল শয়তানের একটা বড় ধোকা এটা ইউসুফ আলাইসালামকে যেভাবে হত্যার জন্য এই পরামর্শ হচ্ছে ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যখন মক্কায় তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন আমার আলোচনা অনেক জায়গায় এসেছে যে আল্লাহ নবী দাওয়াত দিয়েছিলেন কিসের দাওয়াত নামাজের দাওয়াত আসে নাই নামাজ আসলো মেয়েরাজের থেকে রোজা আসলো আরো পরে হজ আরো পরে জাকাত আরো পরে এই মেয়েরাজে যাওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী যে দাওয়াত দিয়েছিলেন তা ছিল ইলাহা ইল্লাল্লাহ এই দাওয়াত দেওয়ার কারণে রাখে খেপে গেল আবু তালেবের কাছ গেল তোমার ভাতিজাকে বন্ধ করতে বলো আমাদের দেবদেবীর সমালোচনা কেন করে আমাদের পীরদের সমালোচনা করে কেন ইমাম সাহেবকে বন্ধ করতে বলো কেন হাতেন বাগের ইমাম এই খাজা বাবার বিরুদ্ধে বলে কাজা বাবার বিরুদ্ধে বলে ল্যাংটা বাবার বিরুদ্ধে বলে বন্ধ করতে বলো আবু তালেবের কাছে দল বেঁধে আসলো আবু তালেব তুমি তোমার ভাতিজাকে বন্ধ করতে বলো নতুবা কিন্তু আমরা তোমার বিরুদ্ধে আন্দোলন শুরু করব সে কি চায় বলো তাকে যদি ব্যবসায়ী হতে চায় বড় ব্যবসায়ী মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী তাকে বানিয়ে দেওয়া হবে যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী রমণী তার কাছে বিয়ে দিয়ে দেওয়া হবে আর যদি ক্ষমতা চাই আজকেই আমরা মিটিং দেখে মক্কার নেতৃত্বের মুকুট তার মাথায় পরিধান করিয়ে দিব কিন্তু তারপরেও যদি এই তৌহিদের দাওয়াত দেওয়া বন্ধ না করে লাইলাহা এই কথা বলা বন্ধ না করে তাহলে জেনে রাখবে আমরা তার বিরুদ্ধে একশনে যাব আর তোমার বিরুদ্ধে একশনে যাব আবু তালেব দিয়ে বাপিজাকে বুঝাইল আবু তালেব বাতিজাকে বুঝাইল বাতিজা মোহাম্মদ সাল্লাম এই মক্কার নেতারা সব তোমার কাছে আবেদন করছে তুমি দুনিয়ার যা চাও তোমাকে দেওয়া হবে নেতৃত্ব চাও দেওয়া হবে সুন্দরী নারী চাও দেওয়া হবে বড় ব্যবসায়ী হতে চাও দেওয়া হবে কিন্তু একটা শর্ত তা হচ্ছে তুমি লাইলা দেওয়া দেওয়া বন্ধ করে দাও তুমি এই খাজা বাবাদের বিরুদ্ধে কথা বলতে পারবা না গাজা বাবাদের বিরুদ্ধে কথা বলতে পারবা না পীর সাবরা যত তরিকা বানায় কোনো কথা বলতে পারবা না ওরা আল্লাহর দিনের থেকে যত গোমরা করো ওদের বিরুদ্ধে বলা যাবে না খালি একটা কথা বন্ধ করো সব পেয়ে যাবে আর যদি এটা না করো তাহলে কিন্তু তোমারও বিপদ আমারও বিপদ আল্লাহর নবী বললেন চাচা তোমার যদি বিপদ হয় তো চলে যেতে পারো আল্লাহর কসম ওরা দুনিয়ার নেতৃত্ব নয় যদি আসমানের চাঁদ আমার একার তুলে দেয় এবং আসমানের সূর্য আমার আরাখাতে তুলে দেয় আমি এক মুহূর্তের জন্য কালেমাতুর শাহাদা লাহ দাওয়া বন্ধ করতে পারি না আমি দাওয়াত দেয় আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে আমি আল্লাহর জন্য কাজ করি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমানু কাফিরিনা লা মাওলা লাহুম কাফেরদের কোনো মাওলা নেই কোনো অভিভাবক নেই কোনো নেই আমি যার জন্য কাজ করি তিনি আমাকে সাহায্য করবেন চাচা প্রয়োজন তুমি ওদের করে যোগ দিতে পারো আপত্তি নাই এরপরে আবু তালেব দেখলো সর্বনাশ বাতি যাও কঠোর মক্কার নেতারাও কঠোর এবারে নিশ্চয়ই একটা সমস্যা আসবে এজন্য আবু তালেব এগিয়ে আসলেন ভাতিজার সাহায্যের জন্য বনু হাসেন বনু মুতালেবকে ডাকালেন সবাইকে জড়ো হতে বললেন সব জড়ো হলো একজন খালি আসে নাই কেটা আবুল আহাব এই আবুল আহাব ছাড়া বনু হাসেম বনু মুতালেব সব এগিয়ে আসলো আবু তালেব ভাষণ দিলেন কুফার মক্কার নেতারা যেভাবে তার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে ও আমার বনু হাসেম বনু মুতালিবের লোকেরা তোমরা তোমাদের সন্তানকে বাঁচাবার জন্য তৈরি আছো কিনা বনু হাসেম বনু মুতালিবের সব লোকেরা তোমার ঘোষণা করলো আমরা অবশ্যই তার পাশে থাকব আল্লাহর কথম আমাদের একটা লোক থাকা পর্যন্ত মোহাম্মদের গায়ে কেউ হাত দিতে পারবে না আবু তালেব সঙ্গে সঙ্গে দশটা কবিতা বলল কবিতা শুরু ছিল এভাবে والله لن يصلوا إليك بجميعهم حتى وصل بالتراب دفينا ও আমার ভাতিজা মোহাম্মদ তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমার দাওয়াতের কাজ তুমি চালিয়ে যাও জেনে রাখো আল্লাহর কসম ওরা সবগুলো মিলেও যদি তোমার কাছে আসে একটা লোক তোমার কাছে বসতে পারবে না হাত্তা ও সাদা বিত্তুর আবেদী না যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহের সঙ্গে রহু থাকবে আমি আবু তালেব মাটির উপরে দাঁড়িয়ে থাকবো অতক্ষণ পর্যন্ত আল্লাহর কথম সব মিলে তোমার কোনো ক্ষতি করতে পারবে না কি ঘোষণা কিন্তু আবু তালিম ইসলাম গ্রহণ করেছিল ইতিহাস আমি বারবার বলেছি হেদায়ত দেওয়ার মালিক কে আবু তালেব আল্লাহর নবীর সাহায্য করেছে যা হিসাবে নবী হিসাবে না আর আবু আবু বকর ওমর ওসমানরা সাহায্য করেছেন নবী হিসাবে কি হিসাবে পার্থক্য বুঝতে হবে আল্লাহর নবীকে এবার কি করা হবে দীর্ঘ চক্রান্ত করতে করতে শেষ পর্যন্ত শয়তান পরামর্শ দিল একটা কাজ করো পরামর্শে বসলো দারুণ নদুয়া মক্কার সংসদ ভবনে পরামর্শ হলো কেউ পরামর্শ দিল একে দেশান্তর করে দাও অন্য দেশে পাঠাও শয়তান বড় মুরব্বীর শ্রদ্ধ আসে বললো যে না এটা হবে না এটা যদি করো তাহলে ওখানে গিয়ে দাও দিয়ে কিন্তু আবার হামলা করবে মক্কায় বলে তাহলে জেলখানায় ঢুকিয়ে দাও বলে না এটাও ঠিক হবে না জেলখানায় ঢুকিয়ে দিলে পরে বনু হাসেম বলো মোত্তালেবরা কিন্তু একশনে যাবে বল তাহলে কি করা যায় একজন উঠে বললো তাহলে একেবারে হত্যা করে দাও বলে হত্যা করলে তো আবার হত্যার বিনিময়ে হত্যা চলে আসবে যে হত্যা তাকে হত্যা করা হবে এটা জাহিরের যুগেও ছিল বলেন না শয়তান এবার মুখ খুললো না এখানে একটা বুদ্ধি দিচ্ছি তোমাদেরকে একজনে হত্যা করবা না প্রত্যেকটা গোত্র যতগুলো তোমাদের গোত্র আছে প্রত্যেকটা গোত্রের এক একজন যুবক আসবে রাতের বেলায় যে ঘেরাও করে তাকে অন্ধকারে একবারে আক্রমণ করে হত্যা করবে তাহলে আর কারো একজনের বিরুদ্ধে তাদের দাবি থাকবে না দাবি থাকবে গোটা তোমাদের আরবদের বিরুদ্ধে আর এতগুলো লোকদের সাথে যুদ্ধ করার সাহস তাদের নেই শেষ কোনো চুক্তি হবে মুক্তি যে ওই যে আছে একশো উঠ দেওয়ার নিয়ম ছিল একশো উঠ দিয়ে দিলে ঝামেলা শেষ হয়ে যাবে শয়তান বলে এইটা ঠিক বুদ্ধি কিন্তু মোহাম্মদের সাথে শয়তান আছে কে বলছে শয়তান বলতেছে মোহাম্মদের সাথে শয়তান আছে তাকে কিন্তু জানাই দেবে কাজটা আত্মীয় ছাড়ো এই জন্য ওই রাত্রি মোহাম্মদ সাল্লাহামকে হত্যা করার জন্য ঘেরাও করা হলো এরপরে তো ইতিহাস অন্যদিকে আল্লাহ রসুল হিজরত করলেন সে ঘটনাগুলো আছে আমি এখানে এত মিলেটা আছে এই জন্য বললাম ইউসুফ আলাই ইসালামকেও পরামর্শ করা হচ্ছে হত্যা করার জন্য তোমরা ইউসুফকে হত্যা করে ফেলো আবিতরাহু আরদান অথবা তাকে কোন একটা চাটির ময়দানে কোন জায়গায় জঙ্গলে ফেলে রাখো তোমাদের আব্বার চেহারা সামনের থেকে সে চলে গেল তোমাদের জন্য তার দৃষ্টি নিবন্ধন হবে এবং তোমরা এরপরে তবা করে একেবারে দিনদার মোত্তাকি ন্যাক্কার পরেজগার হইয়া যাইবা ও আমার ভাই জানা শয়তানের তাও একটা বড় ধোকা যৌবনে যখন কে মদত করতে আসে কয় একটু গুণাটুনা করে নেই হজ ফরজ যে এখন হজ করলে তো পরে কিছু করা যাবে না এই জন্য হজটা আর একটু বুড়ো হইলে করবো বলে না রেখো হাদিসে বলা আছে মানুষ যত বুড়ো হয় অত তার দুইটা জিনিস যুবক হয় وعن ابي انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحرم ابن ادم বোখারি মুসলিমের সই হাদিস মেশকাব শরীফের চারশো উনপঞ্চাশ নম্বর পৃষ্ঠাদিসটা আছে ইয়াহারুম এবনে আদম বনে আদম বৃদ্ধ হয় যত বুড়ো হয় অয়াসিব্য মিন হয়ে স্নানে তার দুইটা বৈশিষ্ট্য যুবক হতে থাকে দুইটা বৈশিষ্ট্য দুইটা খাসলাত যুবক হইতে থাকে আল হেরসু আল মাল আল হেরসু আল অমর একটা হচ্ছে সম্পদের প্রতি লোভ আর একটা হচ্ছে বয়সের প্রতি লোভ আরো একশো বছর বাঁচতাম এজন্য মানুষ এই আশা করে যে পরে তবা করে ঠিক হয়ে যাব আল্লাহ রাব্বুল আলমের কোরআনের বহু জায়গায় উত্তর দিয়েছেন যে মানুষ এরকম যারা আশা করে তারা সুযোগ পায় না কোরআনে বলা আছে হাত্তা ইদা যা আদকমল মাউত যখন মৃত্যু এসে যায় ফয়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন বলে আমার রব একটু যদি আমাকে সময় দাও একটু যদি সময় দাও লাউলা কারতানি ইলা আদালিন করিবিন ফাঁস সাদ্দাকা একেবারে দান সৎকা করে আসবো কারাত করে দিব একে সব মাল বন্টন করে দিব এবং একেবারে নেককার দিনদার মোত্তাকি পরেজগার হয়ে যাব সালেহীন হয়ে যাব আল্লাহ তারা বলছেন একটা প্রাণীকেও তার মৃত্যুর যে নির্দিষ্ট সময় আছে এর থেকে একটু মুহূর্ত সময় বাড়িয়ে দেওয়া হবে না মৃত্যু যখন আজ সময় দেওয়া হবে নাকি কাজে ইসুফের সুরার মধ্যে আয়াত নয় নাম্বার আয়াত খুবই গুরুত্বপূর্ণ আয়াত যারা মনে করে যৌবনে কিছু পাপটা করে নেই পরে তবা করে খুব ভালো হয়ে যাবে এটা শয়তানের ধোকা এই জন্য বলেছে এই সুরার মধ্যে সব রকমের শিক্ষা আছে ইউসুফের ভাইয়েরা পরামর্শ করলো ইউসুফকে কতল করে ফেলে হত্যা করো এরপরে একেবারে ভালো লোক হয়ে যাবো তবা করে ও আমার ভাই এরা মৃত্যু যখন আসবে কাউকে আগের থেকে জানানো হবে না আগের থেকে জানানো হচ্ছে তোমার যৌবনকে দুর্বল করে দেওয়া হচ্ছে তোমার চামড়ার ভিতর থেকে আড্ডির ভিতর থেকে গোষ্ঠীগুলো চলে যাচ্ছে এগুলো তোমার জানান দেওয়া হচ্ছে এজন্য মৃত্যুর জন্য সবসময় তৈরি থাকতে হবে موت کو سمجھا ہے پھر اختتام زندگی در حقیقت موت ہے صبح میں زندگی اور پاگل کو نیٹ تمہوں نے کہاس بھی دریا سیکنو না না মৃত্যু তোমার যে কোনো মুহূর্তে আসতে পারে ইউ চেমন ইউ হি রহেগা और हजारा बुलबुला अपनी अपनी बुलिया सब बोल कर उड़ जाएंगे তোমার মতো যুবক আর তোমার চেয়ে প্রভাবশালী তোমার চেয়ে ক্ষমতাশালী লোকে দুনিয়াতে অনেক আসলো অনেক গেল কেউ স্থায়ী হয় নাই এই জন্য হক বিলাল রাজি আল্লাহ কবিতা বলতেন وكل الناس مسبح في أهله والموت أدنى من شراك نعاله প্রত্যেকটা মানুষ বড় বড় পরিকল্পনা করে এই করব সেই করব এত বড় বাড়ি করব এত বড় গাড়ি করব ওয়ালমাউত আদনা মিন শিরাক নিআলিহি অথচ মৃত্যু তার একেবারে জুতার ফিতার চেয়েও কাছে كل امرئ مسبح في أهله والموت أدنى من شراك نعاله হক বিলালের কবিতা কি সুন্দর কবিতা शबे मानद शबे दीगर नमी मानद हमेशा इज्जत मेहमा बैखाना नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद हिजाबे नारू सादर बड़े सौहर नमी मानद अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद কবি বলছেন তুমি কি লক্ষ্য করছো না নিজেকে লক্ষ্য করে বলছেন ফুলের বাগানে ফুল কত সুন্দর দেখা যায় কিন্তু একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন এরপরে গিয়ে দেখো ফুলের সেই সৌন্দর্য নাই ঢলে পড়ে গেছে ফুল যদি বাগান থেকে ছিঁড়ে আনো কি সুন্দর ফুল পরক্ষণে সে ঢলে পড়ে যায় সৌন্দর্য থাকে না আবার যখন নতুন বিয়ে করে বউ ঘরে আনো তখন কি লম্বা ঘোমটা দেওয়া থাকে মাথা পর্যন্ত ঢাকা চেহারা ঢাকা সব ঢাকা এরপরে যত পুরান হতে থাকে তার ঘোমটাটা বাড়তে থাকে পড়তে থাকে শেষ পর্যন্ত মাথার খবর থাকে না হেজাবে নওয়ারুসা পর দরে শোহর নমি আগর মানদ সবে মানদ সবে দিগর মানদ বাড়িতে যখন মেহমান চলে আসে প্রথম দিন যখন আসে কোরমা খাও পোলাও খাও কি খাওয়াবে ডাব খাওয়াবে না কি খাওয়াবে একেবারে পাগল হয়ে যায় এরপরে দ্বিতীয় দিন গেলে পরে গরুর গোস্ত চলে তৃতীয় দিন গেলে পরে আবার ডিম আসে আলু ভর্তা আসে এরপরে আলু ভর্তা ডাল চলে কদিন মেহমান যায় না কেন কবি সেটা উল্লেখ করেছেন হামেশা ইজ্জতে মেহমা বয়েখানা নমি মানত আগর মানব সবে মানব সবে দিগার নমি মানত একজন মেহমান যখন কারো বাড়িতে যায় ওই যা বললাম সেরকম একেবারে আদর যত্ন পায় এরপরে আস্তে আস্তে মেহমানের কদর কমতে থাকে ঠিক এরকম ভাবে এই দুনিয়ার থেকে তোমাকেও এক সময় যেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে কোন মানুষকে স্থায়িত্ব দেওয়া হয় নাই মৃত্যু সব সামনে সকলদের সামনে আসবে আল্লাহ তারা বলছেন আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তিনি জীবন এবং মৃত্যু এবং জীবন মৃত্যু আগে আল্লাহি খালাকাল মাউতা ওয়াল হায়াতা যিনি মৌত এবং হায়াত মৌত এবং জীবন সৃষ্টি করেছেন মৌতকে আনলেন আগে হায়াত আনলেন পরে বুঝে গেল মৌত একেবারে কাছে মানুষ ওই যে দুনিয়াতে আসলেই তো আগাম দিয়ে দেওয়া হয় অবশ্যই আজান একামত দুইটার সহি কোন রাত নাই ডান আজান একামত বাম আজানের কথা আছে আজান দিয়ে দেওয়া হলো একামত দিয়ে দেওয়া হলো তাকে জানিয়ে দেওয়া হলো তোমার জীবনের আজান একামত শেষ হয়ে গেছে নামাজটা বাকি আছে জান আজান নামাজ ইমাম সব আল্লাহ আকবার একামত আগেই শেষ হয়ে গেছে তোমার জীবন এতটুকু এইভাবে আমাদের খেয়াল রাখতে হবে এইটা একটা শয়তানের ধোকা অনেকের উপরে হজ ফরত আছে হজ করে না কয়ে একটু বুড়ো হইলে তারপরে করবো এখনই হসপিটাল লেখে আর সবকিছু করা যাবে ইউসুফ আলাহ ইসলামের ভাইদের এই শয়তান ঢোকা দিল এখন ইউসুফকে হত্যা করে ফেল বলে এত বড় একটা মারাত্মক অন্যায় করবো একটা মাসুম বাচ্চাকে কতল করে ফেলবো কতল করা মারাত্মক অন্যায় কোরআনুল করিমে সব ধর্মেই আছে অন্যায় হত্যা করা পাপ হত্যা মহাপাপ সব ধর্মেই আছে কিন্তু কোরআনুল করিম যত সুন্দর করে এবং যত সুন্দর করে বলেছে এবং যত কঠোর আইন দিয়েছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে এত সুন্দর করে বলা হয় নাই কোরআন বলছে মান কাতালা নাফসান বেগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকান্নামা কাতালান নাসা জামিয়া যেই ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় হত্যা করলো অথচ সে কাউকে হত্যা করে নাই কাউকে খুন করে নাই অথবা দুনিয়াতে কোন ফেতনা আঘাত করে নাই এই নিরীহ লোকটাকে যে ব্যক্তি হত্যা করলো সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল অমান আহিয়া পক্ষান্তরে যে ব্যক্তি কোন একটা মানুষকে অন্যায় হত্যার হাত থেকে রক্ষা করলো বাঁচালো জামিয়া সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যার হাত থেকে বাঁচালো কি সুন্দর কথা এত সুন্দর ওয়াজ আল্লাহ তালা করলেন এই ওয়াজে যদি কাজ না হয় তারপরে শাস্তি আছে যদি ওয়াজে কাজ না হয় আল্লাহ তালা বলছেন এবারে শুনে রেখো আল্লাহর ওয়াজ যাদের কানে ঢুকবে না যদি কেউ অন্যায় করে হত্যা করে ফেলো তাহলে তার জন্য আল্লাহ তারা ফরজ করেছেন কতল করতে হবে তাকেও এরপর আরেক জায়গায় ওয়াজ করছেন ওহে জ্ঞানী লোকেরা যদি দুনিয়ায় শান্তিতে বসবাস করতে চাও দুনিয়া যদি মানুষের জীবন রক্ষা করতে চাও আল্লাহর কথা ভালো করে শুনো আল্লাহ কেসাস ফরজ করে দিয়েছেন এই কেসাসের মানে হচ্ছে যে যাকে হত্যা করবে তাকেও হত্যা করে দেওয়া হবে আল্লাহ বলছেন এই কেসাসের মধ্যে রয়েছে তোমাদের জীবন তোমাদের কি জীবন বাদ পেয়েছে আজকে কোরআনের সে আইন নাই জন্য আপনাকে হত্যা হচ্ছে ইউনিভার্সিটির ছেলেরা বন্ধু হত্যা করে যারা শিক্ষা করতে যাবে তারা কি করে এরকম এগুলো কি জন্য কোরআনের শিক্ষা না থাকার কারণে এই জন্য বলেছিলাম যে কোরআন হচ্ছে আলো কোরআন কি এই আলো যদি না থাকে তাহলে এই গন্ডগোল গুলো লাগে ইউসুফ ইসলামের ভাইয়েরা সেই শয়তানি বুদ্ধি নিল তোমরা এরপরে একেবারে পাক্কা বলা হয়ে যাবে বুজুর্গ হয়ে যাবে সলেহীন বুজুর্গ হয়ে যাইবা এবারে বড় যে তার মাথায় একটু বুদ্ধি বেশি দেখে সে না হত্যা করার দরকার নাই হোম এত বড় পাপ তোমাদের করা দরকার নাই ইউসুফা ইউসুফকে তোমরা হত্যা করো না তাকে জঙ্গলের কোন কুয়ার মধ্যে গভীর কূপে নিক্ষেপ করো তাকে তো সাইয়ারতে এখান থেকে কোন কাফেলা যাওয়ার সময় তাকে তুলে নিয়ে যাবে একেবারে অনেক দূরে দেশে নিয়ে যাবে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না ফাইলিন যদি এটা করতে পারো এটাই করো এই পরামর্শ করলো এবং এটাই সিদ্ধান্ত হলো এখন কিভাবে ইউসুফ আলাহিসামকে তার বাপের থেকে নিয়ে আসবে সেই কৌশল সেই বুদ্ধি গিয়ে তার বাবার সামনে যাবে এবং তারপরে কি কি করবে সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী আলোচনা করবো আজকের আলোচনা আমি ইউসুফদের বলেছি শুধু একটা কেসা বয়ান উদ্দেশ্য না এই কেসার থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে সেগুলো আলোচনা হবে আজকেও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসলো আকিদের বিষয় আসলো আমলের বিষয় আসলো আল্লাহ রাবুল আলমের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন